সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের নিজের পরিবারের নামকে নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের এরশাদ হচ্ছে খায়রুন্নাস আনফাউন্নাস মানুষের মধ্যে তারা সর্বোত্তম যারা অন্যদের জন্যে লাভদায়ক আমরা সবাই নিজেকে উত্তম রূপে দেখতে চাই আমরা সবাই নিজেকে শ্রেষ্ঠ বা উচ্চ স্থানে দেখতে চাই তো শুধু আশা করলে তো সেটা পুরো হবে না তার জন্য কিছু করতে হবে তাই নবী করিম সাল্লাম বলছেন যদি তুমি নিজেকে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে চাও তো তোমাকে অন্যদের জন্য লাভদায়ক হতে হবে তোমার মাধ্যমে যদি অন্যরা লাভবান হয় তো মনে করো তুমি তাদের চেয়ে তো উত্তম আর এইভাবে যে যত লাভদায়ক হবে যে অন্যদের জন্যে যত উপকারক হবে তার থেকে যত যত লোক লাভবান হবে সে তত উচ্চ স্থান পাবে মানুষের নজরে প্লাস আল্লাহ রসুলের নজরে খাইর উন্নাস আনফা উন্নাস মানুষের মধ্যে তারাই সর্বোত্তম বা তারা শ্রেষ্ঠ যারা অন্যদের জন্য লাভদায়ক বা যাদের থেকে অন্যরা লাভবান হচ্ছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় আমাদের জীবন থেকে যেন অন্যরা লাভবান হতে পারে বা আমরা জন্য অন্যদের জন্য লাভদায়ক হতে পারি তবে এটা বিনা স্বার্থে এটা আল্লাহ রসুলের খুশিদের জন্য যেন হয় এটা যেন পরকালের মঙ্গলের জন্য আমরা করি বা আমাদের চিন্তাধারা যেন পরকাল থাকে আমরা যদি ওই নেকি বা উপকার যা অন্যদের সামনে করছি বা অন্যদের সঙ্গে করছি যদি এটা লোক দেখানোর জন্য করি অন্যদেরকে দেখানোর জন্য করি তো মনে রাখবেন এর কোনো ফল পাবো না আমরা হয়তো এহকালে একটু সম্মান বৃদ্ধি হবে লোক ভালো মনে করবে লোক সম্মান করবে কিন্তু পরকালে আল্লাহর নিকটে তার কোনো ফল আমরা পাবো না যেমন হাদিস এরশাদ হচ্ছে মানে আমেলা সালেহান রিয়া আন্নাস ফলান্তজদা ইন্দাল্লাহ শায়া যদি কেউ নেকি করে কোনো ভালো কাজ করে কোনো পূর্ণি করে অন্যদেরকে দেখানোর জন্যে যাতে অন্যরা দেখে তার প্রশংসা করে বা অন্যরা দেখে তার গুণ গায় বা অন্যরা দেখে তাকে ভালো বলে তো যদি সবসময় সে নেকি করে বা ভালো যা কিছু করছে লোক দেখানোর জন্য যেমন চারানা কাজ করে আটানের গল্প করে আর সেটাই তারা চায় তো এদের জন্য হাদিসে বলা হয়েছে মানে আমেলা সালেহান রিয়া নাস যদি কেউ নেকি করে অন্যদেরকে দেখানোর জন্যে ফলান তাজাদ ইন্দাল্লাহ শায়া তো আল্লাহর নিকটে সে কিছু পাবে না তার সমস্ত কর্ম পরকালের জন্যে বিফল হয়ে যাবে বানি ইসরায়েলে একটা বড় সুনামি বিখ্যাত আবিদ বলুন নেকুকার বলুন একজন সুনাম ব্যক্তি ছিল সে একদিন গভীর রাতে চিন্তা করছে যে আমি যা কিছু করছি নেকি করছি আল্লাহর পথে বা আল্লাহর বান্ধাদের জন্যে জানি না আমার এই কাজ আল্লাহর নিকটে কোনো স্থান পাচ্ছে কি না আমার এই সুকর্ম বা আমার এই পূর্ণি কবুল হচ্ছে কি না তাই সে ভোরের সময় উঠে আল্লাহর কাছে কামনা করছে হে আমার প্রতিপালক আমি যা কিছু নেকি করছি বা সুকর্ম করছি বা তোমাদের বান্দা তোমার বান্দার জন্য যা কিছু আমি করছি এর কি সম্মান তোমার নজরে আমার এই আমালগুলো তোমার নজরে কি মর্যাদা রাখে আমি এটা জানতে চাই যদি আমার আমাল কবুল হয়ে থাকে বা আমি এর জন্যে উচ্চ স্থান পেয়ে থাকি তো আমি শুকর করব আর ওই নেকিগুলো আরও বৃদ্ধি করে দেবো বা আরও বেশি করব যেটা তোমার নজরে কবুলিয়াতের সার্ফ হাসিল করেছে বা মান্যযোগ্য হয়েছে আর যদি আমার কোনো আমাল কবুল না হয় তাহলে আমি তবা করব ক্ষমা চাইব সুতরাং এক তারা মানবরূপে এসেছে তার কাছে আর এসে বলছে তোমার দোয়া কবুল হয়েছে আমি তোমার প্রতিপালকের তরফ থেকে তোমাকে জানাতে এসেছি যে তুমি আজ পর্যন্ত যা কিছু নেকি করেছো নিজের জন্য বলো অন্যের জন্য বলো তোমার কোনো নেকি আল্লাহর নিকটে কোনো স্থান পায়নি কোনো মর্যাদা রাখে না কোনো সম্মান রাখে না তোমার কোনো নেকি কবুল হয়নি তুমি যা কিছু করছো তখন জিজ্ঞাসা করছে এর কারণ কি তো তখন ওই ফেরিস্তা বলছে তুমি যা কিছু করছো লোক দেখানোর জন্য করছো অন্যদের কাছে প্রশংসিত হওয়ার জন্য করছো অন্যরা যাতে তোমাকে প্রশংসা করে তোমার সম্মান করে তোমার সেবা করে তোমার নেকি দেখে তারা যেন খুশি হয় তাই তাদেরকে দেখানোর জন্যে তুমি সবসময় সেগুলো চর্চা করছো যে নেকি করছো সেটা বলছো আল্লাহ যে উপাসনা করছো বা অন্যর সঙ্গে যদি কোনো ভালো করছো তো সেটা অন্যদের সামনে যেয়ে বর্ণনা করছো আল্লাহ এটাকে পছন্দ করে না তাই তোমার কোনো নেকি আল্লাহর দরবারে কবুল হয়নি তুমি যাদের জন্য নেকি করছো যাদেরকে দেখাচ্ছ তাদের কাছ থেকে তার ফল নিও বা তার ফল ওই যেটা তুমি দেখাচ্ছ বা তারা যে সম্মান করছে ওই তোমার নেকি ওখানেই সীমিত হয়ে যাচ্ছে এই কথা শুনে ওই আবিদ ওই আল্লাহর নেকবান্দা বড় গভীর চিন্তায় পড়ে গেছে যে আমি এত বছর ধরে এত নেকি করছি আর সব কিছু এইভাবে দুনিয়াই রয়ে যাবে আমার সঙ্গে পরকালে কিছু যাবে না আমি পরকালে কি কিছু পাবো না এই স্মরণ করে সে কাঁদছে যে এত বছরের পরিশ্রম মেহনত আমার এবাদত আমার সমস্ত নেকি সব আমি বৃথা করে ফেলেছি সব বেকার করে ফেলেছি সব নষ্ট হয়ে গেছে তখন সে কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি যে নেকিগুলো আমাকে শুধু তোমাকে স্মরণে রেখে তোমাকে খুশি করার জন্য করার দরকার ছিল আমি দুঃখের বিষয় দুনিয়ায় সম্মান পাওয়ার আশায় বা দুনিয়ার লোকের কাছে আমার নিজের প্রশংসা শোনার আশায় আমি সেগুলো চর্চা করেছি বর্ণনা করেছি লোকেরকে দেখিয়েছি এর জন্য আমি খুব দুঃখিত মানে বহু কান্নাকাটি করছিল এমন সময় আবার ভোরের সময় ওই ফেরিস্তা মানবরূপে ফিরে এসেছে আর এসে বলছে তোমার এই রোদন বা তোমার এই কাতরকে বা তোমার এই তওবাকে আল্লাহ কবুল করেছে আর বলেছে তুমি যদি পুনরায় নিজের ওই নেকি ফিরে পেতে চাও বা ওর যা আজর সওয়াব আল্লাহ তোমার জন্য রেখেছে বা আল্লাহর নিকটে তুমি যা হক রাখো যদি পেতে চাও তো নিজের শরীরের রক্তের পরিমাণ বা রক্তের যে শিরা ওই শিরার পরিমাণ সাদকা দাও খয়রাত করো তখন ওই মমিন ওই আল্লাহ নেকবান্দার জিজ্ঞাসা করছে আমার শরীরে কত শিরা বা কত রক্তর ফোটা আছে আমি তো কিছুই জানি না আর আমি কি করে এত সাতকা দেব তখন ওই ফেরিস্তা বলছে আল্লাহ রব্বুল আলমিন প্রতি মানুষের শরীরে তিনশো ষাটটি মেন শিরা সৃষ্টি করেছে তার রক্ত পরিচালিত করার জন্যে তার শরীরকে সুস্থ রাখার জন্যে ওই তিনশো ষাট যে রক্তের শিরা আছে প্রতি শিরার উপরে একটা করে সাদকা দাও এইভাবে তোমার গুণা আল্লাহ ক্ষমা করবে বা তুমি যা রিয়াকারি করেছো মানে অন্যদের যে দেখিয়েছ বা দেখানোর জন্য যা করেছো সেটাকে আল্লাহ ক্ষমা করে দেবে তখন বলছে আমি প্রতিদিন এত দান খয়রাত কোথা থেকে করব। তখন ওই ফেরিস্তা বলছে তোমাকে দান খয়রাত করতে হবে না তুমি প্রতিদিন সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালাহলা কুয়াত ইল্লা বিল্লাহিল আলী ইল আদিম এই তসবি তিনশো ষাট বার পড়ো সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালাহলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আদিম এই তসবি সকাল সন্ধে প্রতিদিন তিনশো বার পড়ো আল্লাহ তোমার পূর্বের গুণাকে ক্ষমা করে দেবে তোমার নেকিকে কবুল করবে এবং তুমি নিজের নেকির ফল পাবে এহকালো পরকালে ইনশাল্লাহ আশা রাখি আমাদের মধ্যে যদি কেউ ওই ভুল করে থাকে নিজের নেকিকে যদি অন্যদেরকে দেখিয়ে থাকে বা অন্যদের সামনে চর্চা করে থাকে বা কাউকে বলে থাকে তো তার নেকিকে সে নিজে নষ্ট করে নিয়েছে পুনরায় যদি ওই নেকির স্বভাব ফিরে পেতে চায় তো সে যেন এই তসবি পড়ে যে তসবির শিক্ষা আল্লাহ নিজের ফেরিস্তার মাধ্যমে তার নেকবান্দাকে দিয়েছিল সুবহান আল্লাহে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আদিম তিনশো বার এই তসবি প্রতিদিন পড়তে হবে আশা রাখি আমার এই ছোটো ভূমিকা আপনারা মনে রাখবেন এবারে আসুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই বহু প্রশ্নের উত্তর পেন্ডিং আছে আগে কিছু লিপিত লিখিত প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর দিতে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব বা তার উত্তর দেব এখানে প্রথম প্রশ্ন আসছে সালামুন আলাইকুম মৌলানা সাহেব আমার কোশ্চেন ইসলাম ইন বাংলাতে আমার কোশ আমার কোশ্চেন নামাজ দু রেখাত সেকেন্ড রেখাতে বা দু রেখাত নামাজের সেকেন্ড রেখাতে বসে তাসহদ এবং চার রেখাতে তাসাহদ ও সালাম কিভাবে আপনারা পড়েন সেটা বলবেন আমি মালদা থেকে বলছি ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই ছোট চিঠি লেখার জন্যে বা টেক্সট মেসেজ পাঠানোর জন্যে আপনি নিজের নাম নাম লিখেননি তবে শেষে লিখেছেন আপনি মালদা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আপনি জানতে চেয়েছেন আমরা শিয়ারা আহলেবায়তের অনুগামী অনুসারীরা ফিখে জাফরি হিসাবে যেভাবে আমরা নামাজ পড়ি যে নামাজ নবী করিম সাল্লা সাল্লাম পড়েছিলেন বা পড়িয়েছিলেন আর বলেছিলেন সল্লু কামার আই তুমুনি ওসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখছো তো নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়তেন বা উনি নামাজের শিক্ষা দিয়েছেন আমি বহুবার বিস্তারিত আলোচনা করেছি তবে আজ আমার ভাই কি বোন ইনি জানতে চাচ্ছেন যে তাসাউদে আমরা কি পড়ি বা কি পড়া উচিত তো তাসাউদে দ্বিতীয় রেখাতে যেটা আমরা তাসাউদ পড়ি এইভাবে ইসমুল্লাহ রহমান রহিম আশহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু শরিক আল্লাহ ওয়াশহাদু আন্না মোহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ ও আলি মুহাম্মদ এটা হচ্ছে আমাদের তাসাহুদ আর চতুর্থ রেখাতে এই তাসাউদের পরে যখন সালাম পড়ি তখন এইভাবে বলি আসসালামু আলাইকা আইহান নবী ও রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রথম তাসাউদ পড়লাম দ্বিতীয় রেখাতে সেম তাসাউদ চতুর্থ রেখাতে আগে পড়তে হবে তারপরে যে সালামটা পড়লাম ওইভাবে সালাম পড়ে নামাজকে শেষ করতে হবে আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই আগের প্রশ্ন নিই এখানে আমার অন্য এক বোনকে ভাই উনি লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত আমি বোলারপুর থেকে বলছি আমার ছেলে নাম শেখ আরিফ নামটার মানে কি আর নামটা ভালো না খারাপ বলে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কি আমার প্রিয় বোন আপনি নিজের নাম বা ঠিকানা বলেননি যাই আপনি জানতে চেয়েছেন আপনার ছেলের নাম আরিফ না আরিফ নামের অর্থ কি নামটা ভালো কি না আরিফ মানে জ্ঞানী যে অনেক কিছু জানে শিক্ষিত ব্যক্তিকে আরবি ভাষায় আরিফ বলা হয় বা সাধারণ ভাষায় জ্ঞানীকে আরিফ বলা হয় আর আরিফ নামটা ভালো কোনো অসুবিধে নেই আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এখানে আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত মাওলানা সাহেব আমি নদিয়া জেলা মাটিয়ারা থেকে লিখছি আমার নাম সাবিনা বিবি আমার প্রশ্ন হলো আমি ইচ্ছা করে দুটো বাচ্চা নষ্ট করে ফেলেছি এখন আমার খুব ভয় হয় আল্লাহর আল্লাহর আল্লাহর আসাব বড় কঠিন আল্লাহ তালা আমাকে কিভাবে ক্ষমা করবেন কি করলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন মাওলানা সাহেব আপনি বলে দিন কিভাবে আমার এই সমস্যার সমাধান হবে উত্তরের অপেক্ষায় থাকলাম খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনি পাপ করেছেন ভুল করেছেন তার জন্যে দুঃখিত তাই ওই পাপের যখন আমি সাজা বর্ণনা করেছি তো আপনি হয়তো শুনেছেন আর সেখান থেকে হয়তো চিন্তায় আছেন কি ভয়ভীত আছেন যে আল্লাহ এত কঠোর সাজা রেখেছে তাদের জন্য যারা নিজের বাচ্চাকে নষ্ট করে যায় ওরানে বলা হয়েছে ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে যাদেরকে গর্বে কি গর্বের বাইরে কাতল করা হয় আল্লাহর ফেরিস্তারা হাসরের ময়দানে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে ওয়েদাল মত সয়েলাত বে আই এদম বিন কতলাত এই সমস্ত শিশু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে বা ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কি দোষে এদেরকে মারা হয়েছিল বা অনেক অনেক সময় রাওয়াতে পাওয়া যায় ওই বাচ্চারা বা যেটা তাফসির লেখা হয়েছে ওই বাচ্চারা ফরিয়াদ করবে আল্লাহর কাছে আয় আল্লাহ আমি কি ভুল করেছিলাম কি পাপ করেছিলাম যে আমাকে গর্বের ভিতরে মেরে ফেলা হয়েছিল বা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলা হয়েছিল আপনারা জানেন আরব দেশে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে সঙ্গে সঙ্গে জীবিত কবরে বন্ধ করে মেরে ফেলা হতো কি গর্ত করে তাকে পুঁতে ফেলা হতো মানে বড় দুঃখদায়ক ঘটনা তারা নিজের মূর্খতার কারণে যেগুলো করত খুব দুঃখদায়ক এগুলো কোরআনের তাফসির আছে তাই আমার প্রিয় বোন এর সাজা বড় কঠিন যেমন কাতল করলে যে সাজা তার সাজা কিন্তু তারা পাবে যারা নিজের গর্বে বাচ্চাদেরকে নষ্ট করে দেয় আর তার প্রসেস আমি বলেছি কিভাবে গর্বে বাচ্চাকে মারা হয় আর টুকরো টুকরো করে তাকে মায়ের গর্ভ থেকে বাহির করা হয় পাইপের মাধ্যমে অপারেশন ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে ওই পাপ করে নিজে হাতে আগে অনেক ঘটনা শুনিয়েছি যে এক ডাক্তার ডাক্তারই ছেড়ে দিয়েছে ওই এক পাপ করার পরে অবর্ষণের পরে যাই হোক এখন সংক্ষিপ্ত আমি এতটুকু বলতে চাই আমার প্রিয় বোন যদি আপনি ক্ষমা চান তো এক নম্বর ওর জন্য দিয়াত দিতে হবে শরিয়াতি ইসলামে কাতল করলে খুনবাহা মানে ওই রক্তর পরিবর্তে একটা দান দিতে হয় তার পরিবারকে তার গার্জেনকে তার ওলিকে অভিভাবককে তো আপনি যে গর্ভপাত করেছেন বা সন্তান নষ্ট করেছেন এর জন্যে যদি ওর পিতা বেঁচে থাকে তোর পিতাকে দিয়ার দিতে হবে যদি দাদা বেঁচে থাকে তোর দাদাকে দিয়ার দিতে হবে তবে যদি পিতা ওই ষড়যন্ত্রে ওই কাতলে শরিক ছিল তখন দুজনকে মিলে দাদাকে দিয়ার দিতে হবে আর যদি দাদা না বেঁচে থাকে তখন ওই সন্তান যাকে মারা হয়েছে তার যে অভিভাবক বা অলি হবে তাকে দিতে হবে আর যদি কেউ অভিভাবক বা অলি হিসেবে না থাকে তখন ওই পয়সা রাহায় খোদায় খরচ করতে হবে মানে হাকিমে সারাকে দিতে হবে সে যেন ওই পয়সাটা পবিত্র কাজে নেক কাজে ব্যবহার করে এক নম্বর শরিয়াতে এই হুকুম ওর জন্য দিয়াত দিতে হবে দিয়াত দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আর দ্বিতীয় যদি ওই কন্ডিশানে না থাকেন যদি দিয়াত না দিতে পারেন তখন বলা হয়েছে আল্লাহর কাছে তওবা করো আর যেটা অনেক আরিফদের কাছে আমরা জেনেছি বা শুনেছি চল্লিশ দিন কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে মনে করেন এখন রজব সাবান মাস আছে পবিত্র মাস বড় রহমত বরকতের মাস মকফেরাতের মাস চল্লিশ দিন পুরো রজব মাস আর সাবান মাসের দশ দিন মনে করুন একটা উদাহরণস্বরূপ বলছি চল্লিশ দিন লাগাতার রোজা রাখুন আপনি প্লাস আপনার স্বামী যদি হতে শরিক থেকে থাকেন তাহলে ওনাকেও দুজনেই রোজা রাখুন আর যদি শুধু আপনি একা চুপি চুপে কাজ করে থাকেন পাপ করে থাকেন তো আপনি চল্লিশ দিন রোজা রাখুন আর আল্লাহর কাছে তওবা করুন কাতর হয়ে তওবা করুন আল্লাহ যখন ওই অবস্থা দেখবে হয়তো তার মনে দয়া হবে তার করুণা বড় অনেক মানে ক্ষমতা রাখে আল্লাহ আশা রাখি তার করুণায় আপনি ক্ষমা পাবেন বা আপনার ওই গুণাকে আল্লাহ ক্ষমা করবে এটা তার বান্দার উপরে জুলুম করা হয়েছে সুতরাং আগে দিয়াত দিতে হবে আর যদি দিয়াত না দিতে পারেন তখন ওইভাবে রোজা রেখে নিজেকে কষ্ট দিয়ে আল্লাহর উপাসনা এবাদতের মাধ্যমে প্রতিদিন দোরেকাত নামাজে মাগফেরাত পড়ুন প্রতিদিন দুরেকাত নামাজে ইস্তেকফার পড়ুন আর তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান যদি আল্লাহ চায় তো আশা রাখি আপনি ক্ষমা পাবেন আর আখেরাতের ওই আজাব থেকে কঠোর আজাব থেকে মুক্তি পাবেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত মৌলানা সাহেব আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রাম থেকে শাহজাহান মীর বলছি মৌলানা সাহেব আমার প্রশ্ন হলো এশার নামাজের সময় এক রেখাত বেতর নামাজ পড়লে তাহাজুদ নামাজের সময় কি বেতর নামাজ পড়তে হবে কোশ্চেন মার্ক পড়তে হবে কি না জানতে চেয়েছেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো গোসলের সময় যে অজু করা হয় সেই অজুতেই কি নামাজ পড়া যাবে দয়া করে জানাবেন তাহলে অনেক উপকৃত হব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই শাহজাহান মীর সাহেব আপনার সুন্দর দুটি প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে এশা নামাজের পরে যে এক রেখাত নফল বা ওয়েতার নামাজ পড়া হয় ওটা যদি কেউ পড়ে তো রাতের বেলা যে তাহাজুদ নামাজ পড়তে হয় তখন ওই তাহাজ্জুদ নামাজের শেষে শেষে যে এক রেখাত বেতন নামাজ পড়তে হয় সেটা পড়তে হবে কি না তো এর আগে আমি অনেকবার বলেছি আপনি হয়তো ভালো করে শোনেননি নফল এশা নামাজের নফল নামাজ এক রেখাত যেটাকে ভেতরও নাম দেওয়া হয়েছে বা নফল নামাজ বলা হয় ওটা আলাদা আর তাহাজ্জুদ নামাজে আমরা যে বেতন নামাজ পড়ি সেটা আলাদা তাহাজ্জুদ নামাজ এগারো রেখাত আট রেখাত সালাতুল লাইল দু রেখাত নামাজে শাফা যেটা সুরায় ফজরে এরশাদ হয়েছে ওয়াল ফজর ওয়াল আয়ালিন আশার আপনারা পড়ে দেখুন এই নামগুলো যেগুলো আমি বলছি এগুলো কোরআনে এসেছে কি না এ ওয়াল ওয়াতর দু রেকাত নামাজে শেফা পড়তে বলা হয়েছে আর এক রেকাত নামাজে ওয়াতর বলতেছে ওয়াতর মানে এক সিঙ্গাল অদ্বিতীয় আরবি শব্দ তাই ওই এক রেকাত নামাজকে নামাজে বেতর বলা হয় তো নবী করিম সাল্লাহ ইসলাম এশা নামাজের পরে যখন দাঁড়িয়ে পড়তেন তো এক রেখাত ভেতর নামাজ পড়তেন বা নফল নামাজ পড়তেন আর উনি জীবনে ওই নামাজটা বেশিরভাগ বসে পড়তেন তাই বসে আরামে পড়তে হলে তখন ওই নামাজটা ডবল হয়ে যাবে যেটা দাঁড়িয়ে এক রেখাত ওটা বসে পড়লে দু রেখাত হয়ে যাবে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এশা নামাজের পরে দু রেখাত নফল নামাজ ওটা বসে পড়ো তবে ওটা শরীয়তে এক রেখাত গণনা হবে এইভাবে সারা দিনে একান্ন রেখাত যে নামাজ সন্ন্যত বা ফরজ করা হয়েছে সতর রেখাত ফরজ আর তার জাস্ট ডবল চৌত্রিশ রেখাত নামাজ আমাদের উপরে সুন্নত বা নফল হিসেবে রাখা হয়েছে সকালের দু রেখাত ফরজ দু রেখাত নফল জোহরের চার রেখাত ফরজ আট রেখাত নফল আসারের চার রেখাত ফরজ আট রেখাত নফল মগরবের তিন রেখাত ফরজ চার রেখাত নফল আর এশা নামাজের চার রেখাত ফরজ আর বসে পড়লে দু রেখাত আর দাঁড়িয়ে পড়লে এক রেখাত ওইটাই অনেকেই ভুল বোঝে আছে তাই আজও তারা বলছে বারবার বলছে এত বোঝানোর পরেও যে এশা নামাজের নফল নামাজ বা সন্ন্যত মানে বেতের নামাজ যেটা বলছে ওনারা বেতের তিন রেখাত তো আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি তারা যদি শিক্ষিত হতেন যদি আরবি জ্ঞান থাকতো কোরআন হাদিসের জ্ঞান থাকতো কখনও বেতেরকে তিন বলতেন না বেতের শব্দের অর্থ হচ্ছে এক অদ্বিত সিঙ্গেল তো সিঙ্গেল রেখা তো এটা যেমন আমি বললাম নবী কখনো বসে পড়তেন কখনো দাঁড়িয়ে পড়তেন তো যখন দাঁড়িয়ে পড়তেন তো এক রেখাত পড়তেন আর যখন বসে পড়তেন তখন দু রেখাত পড়তেন কিন্তু মুসলমানেরা ওটা এক করে দিয়েছে বসে দু রেখাত গণনা করেছে আর দাঁড়িয়ে এক রেখাত তো তারা টোটাল বেতন নামাজ তিন রেখাত গণনা করেছে এটা তাদের ভুল আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তাদের ভুল ভাঙুক ভুলের মধ্যে পড়ে থাকলে ক্ষমা নেই সংশোধন করলে আল্লাহ ও রসুল ক্ষমা করে দেবেন তাই নবীর সন্ন্যতকে ওইভাবে বজায় করার চেষ্টা করুন যেভাবে নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন আর নবীর সুন্নতের ওপরে সঠিকভাবে যদি কেউ কায়েম থাকতে চায় তো তাকে নবীর পরে আহলে বায়তকে ফলো করতে হবে জানারা নবীর জীবনের প্রতি ক্ষণের খবর রাখতেন কীভাবে নজমি নামাজ পড়তেন কিভাবে এবাদত করতেন উপাসনা করতেন কীবা কীভাবে জীবনযাপন করতেন যদি কেউ সঠিক বলতে পারে তো ওনার পরিবার ওনার আহলে ব্যয় পাড়াপড়শি বা বন্ধু বান্ধব সাথী মানে যাদেরকে সাহাবি বলা হয় যারা নবীর থেকে অনেক সময় দূরে ছিল তারা সঠিক খবর কখনো দিতে পারবে না তাই তাদের কাছ থেকে সঠিক শরিয়া জানার চেষ্টা করবেন না সঠিক সতিয়া শরিয়া তাদের কাছে জানার চেষ্টা করুন যারা নবীর পরিবারের লোক যারা নবীর আহলে ব্যয় যাদেরকে কোরআনের ভাষায় নবীর কোরবা বলা হয়েছে কুল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কোরবা এই কোরবা কারা এদেরকে জানুন এদেরকে ভালোবাসুন এদের অনুগামী অনুসারী হওয়ার চেষ্টা করুন এতেই মঙ্গল বা এতেই সফলতা এহকাল ও পরকালে তো আমার প্রিয় ভাই আশা রেখে আপনি বুঝতে পেরেছেন এশা নামাজের ভেতর নামাজ এক রেখাত ওটা সন্ন্যত বা নফল ওটা আলাদা আর তাহাজুদ নামাজের যে ভেতর ওটা আলাদা এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে গোসলের আগে যে অজু করা হয় ওই অজু কি নামাজের জন্য যথেষ্ট গোসল করার পরে ওই অজুতেই কি নামাজ পড়া যাবে অবশ্যই পড়া যাবে যদি অজু বিনষ্টকারী অজু নষ্ট করে যেগুলো ওর মধ্যে থেকে তো যে কিছু না হয়ে থাকে যেমন পেশাব পায়খানা বায়ু সরানো তো ওই অজুতেই আপনি নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই পুনরায় অজু করার প্রয়োজন নেই তবে যদি কেউ অজু করে গোসল করছিল মাঝখানে বায়ু সরে গেল কোনো একটা কারণ হলো কিন্তু তাকে পরে আবার গোসলের পরে নামাজের জন্যে বা যে সমস্ত এবাদাতে পবিত্রতার প্রয়োজন তাকে আবার অজু করতে হবে আশা রাখি আপনার দ্বিতীয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের লেখাটা পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম কবির হোসেন প্রথম প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কথা কোরআন হাদিস হাদিসের মাধ্যমে বলেন তার উপর সেটা আপনি সরি এত সুন্দর সুন্দর কথা কোরআনো হাদিসের হাদিসের মাধ্যমে বলেন তারপরেও সেটা নিয়ে চিন্তা ভাবনা করে না মানুষ সেই জন্যে খুবই দুঃখিত আমি আপনার নিয়মিত অনুষ্ঠান শুনি বা দেখি এর মধ্যে অনেক কিছুই জানতে পেরেছি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে থাকি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারি আমি একটা প্রশ্ন করে করেছিলাম আমিও আমার দর্শক ভাইদের জন্য যদি সম্ভব হয় তাহলে বলবেন আরও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কবির আপনার চিঠে লেখার জন্য বা আপনি যা কিছু আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন আল্লাহ আপনাকে আরও নেক তৌফিক দান করুক আপনার মতো আমার অন্য দর্শক বৃন্দদেরকে আল্লাহ তৌফিক দিক তারা যেন এগুলো শুনে তার উপরে আমার করার চেষ্টা করে আপনিও সেটা চেয়েছেন যে আল্লাহ যেন আমাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঠিকভাবে এইভাবে দিনের ওপরে আমাল করার তৌফিক দান করে আর আপনি চিন্তা জানিয়েছেন যে অনেকেই এই হকিকতগুলো সত্য জিনিসগুলো সব আপনি যেটা কোরআন হাদিস থেকে বলছেন তাঁরা শুনছেন কিন্তু দুঃখের বিষয় তা নিয়ে চিন্তা করছেন বা তা বা তার উপর আমাল করছেন না আমার প্রিয় ভাইজান আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ যখন কারোর সঙ্গে মঙ্গল চায় আল্লাহ যখন কারোর উপকার করতে চায় আল্লাহ যখন কাউকে পছন্দ করে তো তাকে তখন নেকি করার তৌফিক দান করে তখন তাকে সদ্বুজ দান করে আর সঠিক পথের প্রতীক করে তো যতক্ষণ আল্লাহ না চাবে আমি হাজার চাইলেও আপনি হাজার চাইলেও কেউ হেদায়ত পাবে না নবী অনেকের হেদায়ত করতে পারেননি তারা নবীর সঙ্গে ছিল উষ্ট বস্ত কিন্তু দুঃখের বিষয় নবীর সঙ্গে থেকেও তারা ওই সমস্ত জিনিসকে ওইভাবে উপলব্ধি করতে পারেনি যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন তারা ভুল করছিল আর নিজের অনুগামী অনুসারীদেরকে ভুল পথের ওপরে ছেড়ে চলে গেছে আর যতভাবে ওই ভুল হতে থাকবে যারা করবে তারাও বিফল মেহনত করছে বা তার সাজা পাবে আর যারা ওই পথের প্রতীক করে গেছে আল্লাহ জানি না তাদের কি হবে তাই আমার প্রিয় ভাই আমি আপ্রান্ত চেষ্টা করছে এবং আমন্ত্রণ জানাচ্ছে আমার শ্রোতাবিন্দুদেরকে দর্শকবিন্দুদেরকে এখনও জাগুন এখনও সঠিক জিনিসকে জানার বা মানার চেষ্টা করুন ভুলের সংশোধন করেন নেওয়া ভালো যত শীঘ্র আমরা অসৎপথ ভুল পথ থেকে বাইরে আসব আমাদের জীবন ততই মঙ্গল হবে যত তাড়াতাড়ি সেরাতুল মুস্তাকিমের উপরে আসতে পারবো আমাদের জীবন সোজা বা সহজ হয়ে যাবে আমাদের পরকাল তত তাড়াতাড়ি উজ্জ্বল হবে কিন্তু আমরা যদি ওই ভুল পথকে ধরে থাকি যে পথের উপরে হয়তো আমাদের পূর্বপুরুষরা লাগিয়ে গেছে তারা হয়তো অনেক জিনিস বুঝতে পারেননি যেমন আমি প্রমাণ দিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আর এখনও বলছি এর পরেও যদি কেউ না বোঝে না মানে তো আল্লাহ তার উপরে রহম করুক আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তার উপরে রহম করুক সে যেন এই জীবনে সজাগ হয়ে সঠিক জিনিসকে বুঝে তার উপরে আমাল করে যেতে পারে কেননা মরার পরে কিন্তু আর আমাল করার কোনো সুযোগ হবে না কোরআনে বহু আয়তে এবং জিতের এসেছে বহু লোক বারবার ফরিয়াদ করবে কবর থেকে তারা চিল্লাচ্ছে আল্লাহ আমাকে আর একবার ফিরে যাওয়ার সুযোগ দাও এবারে যদি ফিরে যাই তো আর ওই ভুল করব না যে ভুল এতদিন করে এসেছি বা করেছিলাম তখন কোরআন বলছে তাদের জন্যে কাল্লা ইন্নাহা কালেমাতুন হেয়া কায়ল এরা সঠিক পথ কখনো ধারণ করবে না এটা শুধু এদের মুখের ভাষা যদি ফিরে যায় পুনরায় আবার সেই ভুলগুলো করবে যে ভুলগুলো তারা করছিল তো আমাদের মধ্যে এমন লোক অনেক আছে তারা সুযোগ পাচ্ছে কিন্তু তবুও নিজের সুযোগকে ধরছে না বা সুযোগ হারিয়ে ফেলছে সৎপথ ধরার চেষ্টা করছে না বা সৎপথের প্রতীক হওয়ার চেষ্টা করছে না এরাই মরার পরে ফরিয়াদ করবে আল্লাহ আর একবার ফিরিয়ে দেওয়া হোক আমি এবার সৎ কাজ করব। তখন ওই কোরআন তাদের জন্য বলছে বা আল্লাহ বলবে ফেরিস্তারা বলবে আর না অনেকবার আল্লাহ সুযোগ দিয়েছিল অনেকেই তোমাদেরকে ভুল ভাঙার চেষ্টা করেছিল কিন্তু তোমরা সেগুলো শোনোনি বা মানোনি তার উপরে আমল করনি পুনরায় ফিরে যে যে সেই কাজ করবে নেকি করবে বা যেভাবে আল্লাহ রসুল চাচ্ছে সেটা করবে তার কি গ্যারান্টি তুমি তো দুনিয়া অনেক সুযোগ পেয়েছিলে জীবনে বহু সুযোগ পেয়েছিলে তখন সুযোগ ধর ধরনি সেটা শোনি মানুনি তো এখন কিসের গ্যারান্টি তো আশা রাখি আমরা নিজের জীবনকে ফুরসত মানে সুযোগ মনে করে এখনও ভুলের সংশোধন করার চেষ্টা করব আর সঠিক পথের পথিক হয়ে ওইভাবে দিনের উপরে আমাল করার চেষ্টা করব যেভাবে আল্লাহ রসুল চেয়েছেন বা আমাদেরকে আদেশ করেছেন আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মৌলানা সাহেব আমার নাম শাহাদুল খাতুন আমি পূর্ব বর্ধমান কেউড়ে গ্রাম থেকে বলছি আমার প্রশ্ন হলো যে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে দৌড় পাঠ করি এবং কলমা পড়ি পড়তে পড়তে কখন ঘুমে যাই বুঝতে পারি না কিন্তু আমি কি নাকা নাপাক অবস্থায় দৌড় পাঠ করতে পারবো আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি আমি ইমাম হোসাইনের জন্য একটা জায়গায় পয়সা জমা করছি এবং ওই পয়সাটা আমি আসরার দিন খরচা করতে যাই তো ওই পয়সা আমাকে মা বা ভাই বোন আমার বাড়ির ফ্যামিলি সবাই আমাকে দেয় এবং ওই পয়সাটা আমি নিজে খরচা না করে জমা করে রেখে দিই এটা কি ঠিক হয় আর আমার তৃতীয় প্রশ্ন যে আমি প্রতি শুক্রবারে আমার দাদু দাদি নানা এবং সমস্ত কবরবাসী আমার আত্মীয় স্বজন সমস্ত কবরবাসীর জন্য দরদ পাঠ করে এবং দরদ পাঠ করি এবং ওনাদেরকে হাদিয়া করি এটা কি ঠিক হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় সোনামণি ছোট বোন তোমার রেকর্ডিং শুনে আমি খুব খুশি হলাম খুব শান্তি পেলাম আলহামদুল শুক্রিল্লা আল্লাহ তোমাকে এই ছোট বয়সে এত সুন্দর নেক তৌফিক দান করেছে তুমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় কলেমা পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো কখন ঘুমিয়ে পড়ো তুমি জানো না তাই তুমি জানতে চেয়েছো যে নাপাক অবস্থায় ওই দরুদ পড়া যাবে কি না কোনো অসুবিধা নেই রাত্রের যখন বিছানায় শোয়ার জন্যে আমরা যাই বা যা যদি কেউ যায় তো তার আগে অজু করা সন্ন্যত বলা হয়েছে রাত্রে অজু করে পবিত্র অবস্থায় ঘুমানো মানে আল্লাহর এবাদাতে সারা রাত কাটবে তো আশা রাখি চেষ্টা করব তো যদি কেউ একবার অজু করে বিছানায় যায় পরে যদি অজু নষ্ট হয়ে যায় কোনো কারণে কোনো অসুবিধে নেই আর মুখস্থ কোনো জিনিস পড়ার জন্যে পবিত্রতার প্রয়োজন নেই আমি এখনও অজু করে নেই কিন্তু আমি যদি সুরায় আলহাম পড়তে চাই কি দৌড় পড়তে চাই কলেমা পড়তে চাই কিছু পড়তে পারি অবশ্যই পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো আমার প্রিয় ছোটো বোন তুমি যদি দৌড় পড়তে চাও আরামে পড়তে পারো কোনো অসুবিধা নেই খুব নেকি করছো ওই নেকির যে কত স্বভাব ফেরিস্তারা সমস্ত নেকির স্বভাব সংখ্যা হিসেবে গণনা করতে পারে কিন্তু যে ফেরিস্তাকে আল্লাহ আগোনা হাত দিয়েছে আর ওই হাতে আগুনা আঙুল আছে নবী যখন মিয়ারাতে যাচ্ছিলেন এক ফেরিস্তাকে দেখলেন যে তার আগোনা হাত আর সেই হাতে আগোনা আঙুল আছে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন নবী আল্লাহ এ ভাই জিব্রাইল এই ফেরিস্তার এত হাত আর এত আঙুল কেন তখন জিব্রাইল বলছে আপনি নিজে জিজ্ঞাসা করুন তখন নবী করিম সাল্লাম ওই ফেরি বান্দাকে জিজ্ঞাসা করছে যার আগুনা হাত বা হাতে আগোনা আঙুল যে তুমি এত আঙুল দিয়ে কি করো তখন ওই আল্লাহর মখলুক বলছে যখন বৃষ্টিপাত হয় তো আমি গণনা করি কত ফোঁটা পানি বৃষ্টির ওই ফোঁটা জমিনের উপরে পড়েছে কত ফোটা গাছপালার উপরে পড়েছে কত ফোটা নদী নালার উপরে পড়েছে একটা একটা জিনিস ফোটার হিসাব রাখি তাহলে তুমি এত সত্যি রাখো তখন নবী আল্লাহ জিজ্ঞেস করলেন কোনো এমন জিনিস আছে যার গণনা করার শক্তি তোমার নেই বা তুমি সেটা গুনতে পারো না তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সমস্ত জিনিসকে গণনা করে সংখ্যায় বদ্ধ করার জন্যে কিন্তু কোনো এমন জিনিস আছে যার তুমি গণনা করতে পারো না তখন ওই ফেরিস্তা বলছে ওই আল্লাহর মখলুক বলছে হ্যাঁ যখন কেউ আপনার ও আপনার আলের উপরে নবী ও নবীর আলের উপরে দরুদ পাঠ করে ওই দরুদের যে কত স্বভাব আজ পর্যন্ত আমরা কেউ গুনে পারিনি চিন্তা করুন দরুদের বহু বরকত আছে বহু ফজুলাত আছে তাই গুনা মাফ হওয়ার যদি কোনো পথ না পাওয়া যায় তো তাকে বলা হয়েছে শেষে কসরসে দরুদ পড়ো মানে যত বেশি থেকে বেশি দরুদ পড়ো ইন্নাল হাসানাত ইয়াজহাবনা সৈয়াদ নেকি বুরাইকে বদিকে মুছে ফেলে তো ওই হাসানাত ওই দরুদ আপনার গুণাকে হয়তো মুছে ফেলবে ক্ষমা করে দেবে তাই আমার প্রিয় বোন সুন্দর কাজ করছে আল্লাহ তোমাকে আরও তৌফিক দান করুক জীবনে বহু কিছু উপলব্ধি করতে পারবে আর তুমি দ্বিতীয় কথা বলেছো যে তুমি ইমাম হোসেন আল্লাহ ইসলামের নামে পয়সা জমা করছো যাতে ওটা আশুরার দিন খরচ করতে পারো তোমার মাতা পিতা বা তোমার ভাই বোনেরা আপনেরা তোমাকে সহযোগী করছে বিশ্বাস রাখো ওই পয়সা যেটা জমা করছো মনে করো তুমি আখেরাতে বেহেস্তি নিজের জন্য স্থান ক্রয় করছো তোমার জায়গা তৈরি হচ্ছে মাওলা এমাম হোসেন আলাহ ইসলামের নামে যদি পয়সা দান করা হয় তো যেটা আমরা নিজের আরিফিনদের কাছে শুনেছি এমাম হোসেন আলাহ ইসলাম জীবনে কখনো কারো ঋণী থাকেন না তাই ওই পয়সার পরিবর্তে এহকালও বহু কিছু পাবে এবং পরকালেও বহু কিছু পাবে আর যারা তোমার সহযোগিতা করছে তোমার মাতা পিতা বা আপনরা তারা যা কিছু তোমাকে দিচ্ছে ওই নিয়াতে যে এটা রেখো রাখো এমাম হোসেন আলাইসালামের নামে আশুরার দিন কি মহরমের দিনে খরচ করবে নজর নিয়ে যা কিছু করবে তো মনে রাখো ওই পয়সার পরিবর্তে তারা দশ গুণেরও বেশি পাবে যেটা আমার বিশ্বাস বা প্র্যাকটিক্যাল যেটা আমার জীবনে আমি দেখেছি যে যত পয়সা মাওলার হোসেন আল ইসলামের নামে দান হবে আর আজও বিশ্বে মনে রাখবেন এর এখানে আরও একটা কথা আমি ব্র্যাকেটে বলতে চাই পুরো দুনিয়ায় ইমাম হোসেন ইসলামের নামে যত পয়সা খরচ করা হয় বা ইমাম হোসেন ইসলামের নামে যত দান করা হয় বা ইমাম হোসেনের নামে কারবালা শহীদদের নামে যত নজর নিয়াজ বা পানাহার করানো হয় বিশ্বে রেকর্ড আজ পর্যন্ত কারো নামে এত দান করা হয়নি বা হয় না বা এত কারো নামে ওইভাবে নজর নিয়াজ করা হয় না তাই আমার প্রিয় বোন তুমি সুন্দর কাজ করছো এর বহু সুন্দর বা উত্তম ফল পাবে ইহকাল এবং পরকালে আর তোমার তৃতীয় কথা ছিল যে তুমি নিজের মৃতদের জন্যে যারা আপনারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন দরুদ পাঠ করে ওর সব তাদেরকে দান করো বা ফতেয়া পড়তে বলা হয়েছে তবে দরুদের সব মানে সংখ্যা গণনা সম্ভব নয় তবে খুব উত্তম কাজ করছো কেননা আমরা অনেক এমন ইসলামিক হিস্ট্রিতে পেয়েছি নাজেফের এক কবরস্থানে এক যুবক যুবতী মহিলাকে মেয়েকে দাফন করা হয়েছিল তার কিছু ভুল ছিল পাপ ছিল আর ওই কবরস্থানে আরও অন্যরা ছিল যারা পাপ করে গিয়েছিল তো তাদের উপরে আল্লাহর আজাব হচ্ছিল দাফনের পরে ওই মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়ে আগুনে জ্বলছে বড় কষ্টে আছে সে ফরিয়াদ করছে মা আমার জন্য কিছু করুন মা আমাকে বাঁচান আমাকে এই আগুন থেকে বাঁচান এই আগুনকে বোঝানোর চেষ্টা করুন মা উঠে সকালে ওলামাগণের আলিম দিনের কাছে আলিমে দিনের কাছে যাচ্ছেন যে জিজ্ঞাসা করছেন আমি এইভাবে স্বপ্ন দেখেছি আমার মেয়ে বড় কষ্টে আছে আগুনে জ্বলছে ওই আগুন নেবানোর জন্য আমি কি করতে পারি আমার মেয়ে ফরিয়াদ করছে আমাকে বারবার বলছে মা আপনি বাঁচান আমাকে আমার আগুন বুঝিয়ে দিন আমি ভেবে পাচ্ছি না কি করব। সুতরাং ওলমা আলিমে দিন ওনারা বলছেন ওনার তরফ থেকে নেকি করো দান খয়রাত করো যত যেভাবে যে বলে শুনেছে সে সেইভাবে বোঝানোর চেষ্টা করেছে ওর নামাজ পড়ে দাও ওর জন্যে দান খয়রাত করো কোরআন খানি করো সাদকা দাও যে যত পেরেছে বলেছে আর মা সেভাবে করার চেষ্টা করেছে কিন্তু লাগাতার তিন দিন সেম অবস্থায় দেখেছেন যে ওই মেয়ে ফরিয়াদ করছে যে আমি কবরে বড় কষ্ট আছি বড় আজাবে আছে আগুনে জ্বলছে আমার আগুন বোঝানোর চেষ্টা করুন মা বড় চিন্তায় চতুর্থ দিন মা এদিকে যা করছিল করছিল কিন্তু চতুর্থ দিন নিজের মেয়েকে দেখছে সুন্দর ফুল বাগানে বড় সুন্দর ফুল বাগান বিভিন্ন প্রকারের ফুল ফল লেগে আছে আর সেই ফুল বাগানে তার ওনার মেয়ে এক পরীর মতো বেরিয়ে বেড়াচ্ছে বড় হৈহুল্লার বড় আনন্দের সঙ্গে সানন্দের সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে তখন স্বপ্নে ওই মা ওই মমেনা নিজের মেয়েকে জিজ্ঞাসা করছেন যে আজ হঠাৎ এই পরিবর্তন কিভাবে হলো তুমি গত তিন দিন ধরে তোমাকে দেখছিলাম তুমি আগুনে জ্বলছিলে আজ তুমি এত সুন্দর পরীর মতো দেখাচ্ছ এত সুন্দরভাবে আনন্দে ঘুরে বেড়াচ্ছ ফুলের বাগানে ফলের বাগানে এই শান্তি কী মানে কীভাবে পেলে তখন ওই মেয়ে বলছে নিজের মাকে আমি যান গত রাত বৃহস্পতিবারের রাত ছিল সবে জমা ছিল এক মমিন এসে আমাদের কবরস্থানে এসে বসে এক তসবি মানে একশোবার দরুদ পড়ে নবী আলে নবীর ওপরে মোহাম্মদ ও আলে মোহাম্মদ ওপরে দরুদ পড়ে আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ এইভাবে একশোবার দরুদ পড়ে সে এই কবরস্থানের সমস্ত মমিন ও মমিনার যারা এখানে দাফন আছে নারী পুরুষ তাদের নামে হাদিয়া করে গেছে উপহার দিয়ে গেছে পড়ে গেছে সুতরাং সেখান থেকে আল্লাহ হুকুম দিয়েছে এই কবরস্থানে যারা দাফন হয়ে আছে আগামী শুক্রবার মানে সাত দিনের জন্য এদের থেকে সমস্ত প্রকারের আজাব তুলে নেওয়া হোক সমস্ত কষ্টের থেকে এদেরকে মুক্তি দেওয়া হোক তাই ওই দরুদের স্বভাব আমাদের সকলকে দেওয়া হয়েছে আর আমাদেরকে ওই কষ্ট বা কবরের আজাব আলেমে বারজাকের ওই আজাব থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাহলে ভাবুন দরুদ কত উত্তম জিনিস যার মাধ্যমে আমরা ইহকাল ও পরকালে কত শান্তি পেতে পারি একবার ভেবে দেখুন আমার প্রিয় ছোট সোনার বোন তোমার প্রশ্নের জন্য তোমার অডিও রেকর্ডিংয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আশা রাখি তোমার এই কথাগুলো থেকে অন্যরা শিক্ষা লাভ করবে বা তোমাকে বোঝানোর জন্য বা তোমাকে বলার জন্য যে কথাগুলো আমি বললাম আশা রাখি এগুলো অন্যদের জন্যে মার্গদর্শক হবে বা তারা এগুলো আমাল করার চেষ্টা করবে অনেক অনেক ধন্যবাদ জানাই সুখে থাকো শান্তিতে থাকো তোমার মাতা পিতার ছায়া তোমার উপরে বাকি থাকুক তুমি দীর্ঘজীবী হও আল্লাহ তোমার মনোকামনা আশাকে পুরো করুক তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করুক নিজের ও নিজের পরিবারে নিজের বংশের জন্য যেন সুসম্মানের কারণ হও আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক মাশা আল্লাহ পরের প্রশ্ন শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম আরেফটা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমার মা একদিন ফজরের সময় স্বপ্ন দেখতেছে মানে ফজরের রক্ত আজান দিচ্ছে তারপর স্বপ্ন দেখতেছে যে ইমাম মেহেন্দি মানে এসেছে সবাই বলতেছে যে ইমাম মেহেন্দি এসেছে ইমাম মেহেন্দি এসেছে আমার মা বলতে কে ইমাম মেহেন্দি বলে উনি নামাজ পড়াবে উজু করাবে মানে এসব কথা বলতেছে তখন আমার মা বলে দেখতেছে আমার মা উকিমের বলে এনাকে তো আমি চিনি তখন নাকি ইমাম মেহেদি মুচকে মুচকে হাসতেছে তখন আমার মা বলে জানিস করছি এই স্বপ্ন দেখেছি আমি বললাম ওমা কেমন দেখতে উনি বলে কি সুন্দর দেখতে মানে সারা ধপ ধপ করেছে চাপ দাড়ি আমি আবার জিজ্ঞেস করছি ওনার দাড়ি বড় না বলে ওনার দাড়ি না ছোট খুব বড় না তখন ওই বলার পর বলে জানিস করছি আবার উনি মুখ হাত পা ধোয়ার জন্য গোসল রুমে গেছে তোমার স্বপ্ন ভেঙে গেছে আর এই স্বপ্নটা দেখলো ইমাম মেহেন্দির আমি বললাম মামা তোমার ভাগ্য ভালো তুমি পাঞ্জাতন পাকে মহব্বাত করো না এহলেবাদকে খুব জান পরাণ দিয়ে মানে মহব্বাত ওনার এতে হলে খুব কাঁদি মা মহেরমের চাঁদ উঠলে বলি আল্লাহ পাক তুমি ওনাকে হয়তো ইমাম মেহেন্দির বিষয়ে জানতে নেই পাঞ্জাতন পাককে ভালোবাসতে মহব্বাত করতে বলে তাই তোমাকে ইমাম মেহেন্দি জিয়ারত দিয়েছে তোমার ভাগ্য ভালো এরম করে বলতেছি তা এই স্বপ্নটা দেখলো তাই আপনার কাছে বললাম আপনি বলতে না যে ইমাম মেহেন্দিকে অনেকেই দেখবে দেখার পর কি বলবে আমি তো এনাকে চিনতাম আমি তো চিনতাম সেম আমার মায়ের ওই স্বপ্নের মধ্যেও উনিও বলতেছে আমি তো ওনাকে চিনি বলতে যখন বলেছে ইমাম মেহেন্দি এসেছি ইমাম মা বলে কে দেখি আমার মা দেখতে গেছে আর ওনা ওনাকে দেখে বলতেছে বলে এনাকে তো আমি চিনতাম আগে তো দেখেছি তাই ইমাম মেহদি মুচকে মুচকে নাকি হাসতেছে এটাই আমার আপনার কাছে প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন অডিও রেকর্ডিং বা এই রেকর্ডিং আপনি যা কিছু বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ জানাই ওই স্বপ্নটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই যা কিছু নিজের মাকে বলেছেন আপনি সুন্দর বলেছেন সঠিক বলেছেন আর এটাই বাস্তব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন যে বেঁচে থেকে এই জীবনে নিজের যুগের ইমামের সাক্ষাৎ পাই বড় সৌভাগ্যবান তারা যারা নিজের ইমামের দর্শন পেয়েছে বা সাক্ষাৎ পেয়েছে সরাসরি হোক আর স্বপ্নর মাধ্যমে হোক কেননা এটাই বাস্তব আমি এর আগে অনেকবার বলেছি যে এমাম নবীদেরকে যারা স্বপ্ন দেখে আল্লাহর ঘনিষ্ঠ বা বিশিষ্ট অলিদেরকে যখন কেউ স্বপ্ন দেখে তো তার মানে এটাই বাস্তব এটাই হকিকত কেননা শয়তান কোনো নবী বা এমামের রূপ কখনো ধারণ করতে পারে না তাদের শয়তানকে ওই রূপ ধারণ করার অনুমতি দেওয়া হয়নি তাই আপনার মাকে বলবেন উনি বড় সৌভাগ্যবান যেন কিছু নজর করেন বা সাতকা দেন এমামের নামে আর ওইরূপ যখন ইমাম এই বিশ্বে পুনরায় প্রকাশ করবেন সকলের সামনে আসবেন নিজের পরিচয় করাবেন বা পরিচিত হবেন ওনাকে দেখে বেশিরভাগ লোক এই পুরো বিশ্বের শুধু মুসলমান নয় বহু ধর্মের মানে সমস্ত ধর্মের লোকেরা ওনাকে দেখে বলবেন মাশাল্লাহ এনাকে তো আমি আগে দেখেছিলাম অমুক স্থানে অমুক জায়গায় আমি বিপদে পড়েছিলাম কষ্টে ছিলাম সাহায্য করার কেউ ছিল না ইনি এসে আমাকে সাহায্য করেছিলেন ইনি বিপদ থেকে মুক্তিদান দিয়েছিলেন ইনি কষ্টকে নিবারণ করেছিলেন বা এনার মাধ্যমে আমার সমস্যার সমাধান হয়েছিল যুগের এমাম মনে রাখবেন আল্লাহর তরফ থেকে উনি এখন প্রতিনিধি বা উনি আমাদের অভিভাবক তাই এক গার্জেন যেভাবে নিজের আন্ডারে যারা থাকে তাদের খেয়াল রাখে ওই ওইভাবে এমামে জামানা যুগের এমাম আমাদের খেয়াল রেখে আছেন না জানি কত কষ্ট থেকে কত বিপদ আপদ থেকে উনি আমাকে আমাদেরকে মুক্তিদান দিচ্ছেন কিন্তু আমরা জানি না চিনে না বলে হয়তো বুঝতে পারছি না সেটা তাই এটাই বাস্তব যে এমামে জামান আলাইসাল্লামের জোহরের পরে বহু লোকেরা এই কথাই বলবেন যে মাওলাকে তো আমি দেখেছিলাম আঁকাকে তো আমি দেখেছিলাম অমুক জায়গায় এনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল কেউ অনেক অনেক সময় মনে করতে পারবে না কোথায় সাক্ষাৎ হয়েছিল কিন্তু একটা স্মৃতি মনে আসবে না এনাকে আমি এর আগে কোথাও অবশ্যই দেখেছি হয়তো মনে করতে পারবে না কোথায় কোন ভিড়ে কোথায় দেখেছিলাম কিন্তু এটা অবশ্যই স্মরণে আসবে বা জেগে যাবে তার অন্তরে যে এনাকে অবশ্যই দেখেছিলাম কোথায় কী অবস্থায় কিভাবে হয়তো সেটা মনে থাকবে না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন ওইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে আল্লাহ রসুল বিশেষ করে যুগের ইমাম চান যখন ওনার ইচ্ছা মতো বা ওনাদের ইচ্ছা মতো আহলেবাতের ইচ্ছা মতো আমরা জীবনযাপন করব তো আশা রাখি আমাদের জীবনের প্রতিক্ষণে প্রতি বিপদ আপদে সংকটের সময় ওনারা আমাদের খেয়াল রাখবেন আর ইমামের মাধ্যমে আশা রেখে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি বাকি আপনাদের প্রশ্নের উত্তর যেগুলো বাকি আছে আমি আগামী এপিসোডে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে পাঠাতে পারেন বা ভয়েসমেল করে দিতে পারেন রেকর্ড করে ওটা আমাদেরকে ভয়েসমেল করে দিন বা চ্যানেল উইনকে ইমেল করেও নিজের প্রশ্ন রাখতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আরও একটা অনুরোধ করছি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না যদি আমার এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা আপনারা নিজের মোবাইলে নিজের সুযোগ সুবিধা অনুযায়ী দেখতে চান তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন যখন আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনি মেসেজ পেয়ে যাবেন বা ওখানে আমার সমস্ত অনুষ্ঠান বা সমস্ত পর্ব আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ বা সুবিধা অনুযায়ী সেখানে দেখতে বা শুনতে পারবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু